বলি আলহামদুলিল্লাহ রমজানুল করিম অতি নিকটে সেজন্য আমরা পূর্বের জুমাগুলোতে জান্নাত জাহান্নাম তাকদীর এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এবাদুর রহমানের গুণাবলী আল্লাহর বান্দা যারা তাদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত তাদের কি গুণ থাকা উচিত কি কাজ করলে আল্লাহর বান্দা হওয়া যায় আমরা সে বিষয়গুলো আলোচনা করব কোরআনুল করিম যদি কেউ জিজ্ঞেস করে কোরআনের আলোচ্য বিষয় কি তা আমি সেটা বলবো যে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ আলোচ্য বিষয় বলা হয় যে বিদ্যার মধ্যে যে জিনিসটার আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয় একজন ডাক্তার তার পড়াশোনার বিষয় হচ্ছে মানব দেহ মানুষের দেহে কি কি রোগ হতে পারে তার চিকিৎসা কেমনে হবে মানুষের দেহের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে একজন ডাক্তার পড়াশোনা করে এই জন্য ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ এমনি ভাবে কোরআনুল করিম যে বিষয়ের বা যে বস্তুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সেই বস্তু বা সেই জিনিসটাই হচ্ছে কোরআনুল করিমের আলোচ্য বিষয় কোরআনের আলোচ্য বিষয় যে মানুষ এটা আমরা কোরআন থেকেই দেখি কোরআনুল করিমের সুরা আম্বিয়ার দশ নম্বর আয়াত আল্লাহ তালা এরশাদ করেন لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون لقد أنزلنا إليكم كتابا আমি তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছি ফিহি যিকরুকুম যার মধ্যে তোমাদেরই আলোচনা রয়েছে যার মধ্যে তোমাদের আলোচনাই রয়েছে অন্য অন্য যে বিষয়গুলোর আলোচনা তাও তোমাদের জন্যই ফিহি দিক্রুকুম যার মধ্যে রয়েছে তোমাদের আলোচনা আফালা তাপিলুন তোমরা কি লক্ষ্য করছো না এজন্য আমরা দেখি কোরআনুল করিম কখনো সবচেয়ে ভালো মানুষদের কিনা আলোচনা করে ভালো মানুষ কারা নবীন সিদ্দিকিন সোহাদা সালেহীন এদের নিয়ে আলোচনা করে আবার কখনো দেখি সবচেয়ে খারাপ মানুষদেরকে নিয়ে আলোচনা করে ফেরাউন নমরুদ হামান এরকম কুফফারদেরকে নিয়ে আলোচনা করে আহনাফ ইবনে কয়েস নামক একজন মশুর তাবেড়ি প্রসিদ্ধ একজন তাবেড়ি তিনি যখন কোরআনুল করিমের এই আয়াত তেলাওয়াত করতে শুনলেন কাউকে لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে তোমাদের আলোচনা রয়েছে তোমরা কি বুঝো না উনি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করলেন দেখলেন ঠিকই তো কোরআনুল করিম আমাদেরকে নিয়ে আলোচনা করে আমাদের শত্রুকে আমাদের বন্ধুকে এক লোক সে চিন্তা করল দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই যত বড় ভালো মানুষ হোক তার পিছনেও শত্রু লাগা আছে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আম্বিয়ায় কেরাম নবীর রসুলগণ তাদের শত্রু ছিল না আবার দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো বন্ধু নেই যত খারাপ মানুষই হোক তার বন্ধু আছে উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই আমারও কেউ বন্ধু আছে কেউ দুশ্মন আছে কিন্তু আমার আসলে স্থায়ী শত্রু কি আজকে যার সঙ্গে শত্রুতা কালকে তার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে আজকে যে আমার বন্ধু কালকে তার সঙ্গে শত্রুতা হচ্ছে তাহলে প্রকৃত পক্ষে আমার বন্ধুকে আর শত্রুকে এটা চিনা দরকার কারণ যদি মানুষ বন্ধুকে শত্রু ভাবে বা শত্রুকে বন্ধু ভাবে তাহলে বিরাট সর্বনাশ হয়ে যাবে আপনি সফরে যাচ্ছেন কোথাও রাত্রি যাপন করার জন্য অবস্থান নিলেন একদল ডাকাত বলল আমরা আপনার বন্ধু আপনার সঙ্গে থাকব আপনি তাদেরকে বন্ধু ভেবে আপনার পাশে থাকতে দিলেন রাতের বেলায় যখন ঘুমালেন আপনাকে শেষ করে মাল সামান সব নিয়ে লুটপাট হয়ে গেল এটা হলো কি জন্য শত্রু চিনতে না পারার কারণে বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করলেন যে আমারও কোনো বন্ধু আছে কোনো শত্রু আছে কিন্তু আমি তো শত্রু তালাশ করি আমার স্থায়ী শত্রুকে বন্ধু তালাশ করি আমার স্থায়ী বন্ধুকে উনি এই কোরআন থেকে আলোচনা শুরু করলেন যে তাহলে আমি কোরআন পড়ব কোরআনে যেহেতু সব কিছুর আলোচনা আছে ঠিকই উনি কোরআন তালাশ করতে করতে বন্ধু পেয়ে গেলেন আল্লাহু ওয়ালিজুল্লাদিন আমানু মমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ মমিনদের বন্ধু কে আবার আল্লাহ কোথাও বলছেন আমানু মমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ কাফেরদের কোনো মাওলা নাই বন্ধু নেই অভিভাবক নেই তাদের কোনো মনিব নাই এবারে আমি বন্ধু পেয়ে গেলাম আমার স্থায়ী বন্ধু আমার সব অন্যায়গুলো দেখেন তারপর আমার রুটি বন্ধ করেন না আমি তার হুকুমের অমান্য করি তারপর আমার খাবার বন্ধ করে দেন না আমি এই বন্ধুকে পেয়ে গেলাম এবারে আমার শত্রুকে তাহলে আবার কোরআনুল করিম তালাশ করতে শুরু করলেন যে আমার স্থায়ী শত্রুকে আমি খুঁজে বের করব কোরআনে এক জায়গায় পেলেন মুবিন নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু আর এক জায়গা আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের শত্রু তোমরা তাকে শত্রুরূপী গ্রহণ করো বন্ধুরূপে নয় এবার আমি শত্রু পেলাম বন্ধু পেলাম এই শত্রু এবং বন্ধু যেমন বাহিরে থাকে ভিতরেও শত্রু আর বন্ধু থাকে এবারে ভিতরের শত্রুকে আর বন্ধুকে তালাশ করতে আরম্ভ করলেন কোরআনুল করিম শেষ বর্ণনাও দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন ফেরেস্তা আর একটা শয়তান নিয়োগ করেছেন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন এই শিশুরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই শয়তানকে খোঁচা মারে যে আমি তোর সাথে আছি তোর বন্ধু তো সে তো এই মাত্র আল্লাহর কাছ থেকে এলো শয়তানের খোঁচা পেশে চিৎকার মানে ওয়া ওয়া ওয়া মানে আমার ধ্বংস হালাক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সাহাবাহিক রাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার সঙ্গেও কি এরকম শয়তান নিয়োগ করা ছিল বা আছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন হ্যাঁ আমার সঙ্গেও একটা শয়তান নিয়োগ করা হয়েছিল ওয়ালাকিন্নাহু আসলামা কিন্তু সে ইসলাম গ্রহণ করেছে অথবা আসলামার শাব্দি করতে সে আমার আনুগত্য করে চলে আমাকে কোনো খারাপ পরামর্শ দেয় না এই জন্যই দেখবেন আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন আপনার মনের মধ্যে থেকে একদিকে উৎসাহ আসে আর একদিকে বাধা আসে খারাপ কাজ করতে গেলে একই একদিকে খারাপ কাজের জন্য মন চায় আর একদিকে বাধা আসে কারণ মানুষের মধ্যে ফেরেস্তা চরিত্র যেটা এটা তাকে উৎসাহিত করে ভালো কাজের জন্য খারাপ কাজ থেকে বাধা প্রদান করে আর খারাপ যেটা শয়তান চরিত্র যেটা ফেরেস্তা চরিত্রের পরিবর্তে জিন জাতীয় যেটা এটা খারাপটা যেন উদ্বুদ্ধ করে ভালোটা করলে বাধা সৃষ্টি করে এখানেই দ্বন্দ্ব হয় ভিতরের চোর ভিতরের ডাকাত যারা এরা তাকে খবর দেয় ভিতরে যদি দ্বন্দ্ব হয়ে শয়তান বিজয় লাভ করে সে তার বাহিরের বন্ধু ইবলিসকে দাওয়াত দেয় এরপরে তার অন্তরটা ইবলিস দখল করে নেয় আর যদি ভিতরে দ্বন্দ্ব করে ফেরেস্তা চরিত্র বিজয় লাভ করে তো ফেরেস্তা তখন বাহিরের যিনি বন্ধু আল্লাহ সুবাহ তাকে দাওয়াত দেন তিনি আল্লাহ তাআলা তার এই অন্তরটাকে নিয়ন্ত্রণ করেন এবারে তার সবকিছু আল্লাহর ইচ্ছে মতোই হয় এভাবে শত্রু এবং বন্ধু তালাশ করলেন কোরআন থেকে পেয়ে গেলেন এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে আমার বন্ধু আল্লাহ সুবাহান এবং আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তারা আমার বন্ধু অপরদিকে আমার শত্রু হচ্ছে শয়তান এই শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে তারা আমার শত্রু এবারে নিজেকে তালাশ করতে আরম্ভ করলেন আহনাফ ইবনে কাইস নিজেকে তালাশ করতে লাগলেন যে আমার সম্পর্কে কোরআনে আছে কিনা তিনি কোরআন শরীফের সুরায় তওবার একশো দুই নম্বর আয়াতের আওয়াত করে বলেন বাহবা আমি তো নিজেকেও পেয়ে গেছি وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم وآخرون اعترفوا بذنوبهم আর একদল মানুষ রয়েছে যারা নিজেরা নিজেদের গুনাহগুলোকে স্বীকার করে পাপগুলোকে অন্যায়গুলোকে স্বীকার করে তারাফু বিজুনুবিহীন তারা কিছু পাপ করে এবং ওটা স্বীকার করে যে আমি এই অন্যায় করেছি পাপ করেছি ফলাতু আমালাং সালিহা যারা নিজেরা আমলে সলে করে আবার কিছু পাপও করে একদিকে আমলে সলে করে আর একদিকে কিছু পাপও করে মিলিয়ে ফেলছে খালাতু মিশ্রণ করে ন্যাক আমল এবং বাদ আমল দুটোই করে আসাল্লাহু আলাইহিম আল্লাহ তারা বলছেন আলাইহিম অচিরি আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি দৃষ্টি দিবেন তাদের তবা কবুল করবেন রহিম নিশ্চয় আল্লাহ সুবাহ ক্ষমাশীল এবং দয়ালু সুরায় তবার একশো দুই নম্বর আয়াত এটা পেয়ে তিনি বলতেন যে এটাই আমি আমরা মনে করি আমরাও সেই দলের লোকই যারা কিছু ভালো কাজ করি আবার কিছু গুনাহের কাজও করি আমরা যখন আল্লাহর কাছে তবা করি আল্লাহ তারা ক্ষমা করবেন এ আশায় আয়াত থেকে করা যায় এজন্য একজন লোক আল্লাহর অলি হতে হলে আল্লাহর প্রিয় হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকবে সেগুলো কোরআনের একাধিক আয়াত আলোচনা করা হয়েছে আল্লাহ সুবাহ সুরায় আল ফুরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে আলোচনা করছেন ওয়াইবাদুর রহমান রহমানের গোলাম রাহমানের বান্দা আল্লাহর গোলাম আমরা সকলেই আল্লাহর গোলাম কার গোলাম না কোনো খাজা বাবার গোলাম না ল্যাংটা বাবার গোলাম না কোনো পীর বাবার গোলাম আমরা প্রত্যেকটা নামাজে স্বীকার করি ইয়া কানা বধু আমরা একমাত্র তোমারই গোলাম করি কার গোলামি করি আল্লাহর গোলামি করি আল্লাহর গোলামদের কি পরিচয় আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান এক নাম্বার বৈশিষ্ট্য হল যারা জমিনে চলাফেরা করে নম্রভাবে আল্লাহর জমিনে চলার সময় অহংকার ভরে গর্ব করে তারা জমিনে চলাফেরা করে না কোরআনে এক জায়গায় বলা আছে যে যারা অহংকার করে চলে তাদেরকে আল্লাহ তারা বলছেন ইন্না কালান কাল আরদা অলাং তাবলুগাল জিবাল তুলা তুমি তো তোমার পদাঘাতে জমিনটাকে চিরে ফেলতে পারবে না আর তুমি একেবারে পাহাড়ের চূড়ায় গিয়েও বসতে পারবে না এই যে অহংকার ভরে দম্ভ করে চলো কার জমিনে চলাফেরা করছো এই জন্য মমিনদের প্রথম আল্লাহর বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জমিনে তারা নম্রভাবে চলাফেরা করে বিনয়ী হয়ে চলাফেরা করে তবে আল্লাহর দুশ্মনদের সঙ্গে আবার নরম সেটা সামনে আসবে দুই নম্বর বিষয় সালামা যখন জাহেল লোকেরা মূর্খ লোকেরা তাদের সঙ্গে বিতর্কি লিপ্ত হয় তর্কি লিপ্ত হয় কালু সালামা তারা বলে সালাম সালাম তোমার থেকে বিদায় এর সাথে তর্কি লিপ্ত হয় না এটা আমাদেরও বৈশিষ্ট্য হওয়া দরকার বিশেষ করে সামনে রমাদানুল করিম অযথা সময় নষ্ট করা গল্প করে আমাদের সময় নষ্ট করা কারো সঙ্গে তর্ক করে ঝগড়া করে সময় নষ্ট করার প্রয়োজন নেই আল্লাহ তারা বলছেন জাহিলুনা জাহেল লোকেরা মূর্খ লোকেরা অজ্ঞ লোকেরা যখন তাদের সঙ্গে বিতর্কি লিপ্ত হয় কালু সালামান তখন তারা বলে সালামান মানে তোমার থেকে আমি বিদায় এই সালাম অর্থ সালাম দিয়ে সে বিদায় নিয়ে নেয় তিন নাম্বার গুণ والذين يبيتون لربهم سجدا وقياما যারা রাত্রি যাপন করে ইয়াবিতুনা রাত্র কাটায় লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা তাদের রবের সামনে সেজদা এবং দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দাঁড়িয়ে থাকে আবার সেজদায় যায় والذين يبيتون لربهم سجدا وقياما যারা তাদের রবের সামনে সেজদা এবং দাঁড়ানো অবস্থায় বিনয়ী হয়ে থাকে সেজদায় গিয়ে থাকে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা রাতে সহি হাদিস হল প্রত্যেকটা রাতে আল্লাহ সুবাহান শেষ তৃতীয় অংশে প্রথম আকাশ অবতীর্ণ হন এবং ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আছো কোনো পাপি গুনাহ করেছো অন্যায় করেছ পাপ করেছ আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব আলামিন মুস্তার আছো কোনো অভাবী ব্যক্তি খাদ্যের অভাবে ভুগছো আমার কাছে প্রার্থনা করো আমি তোমার অভাব দূর করে দিব আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু আছো কোন অসুস্থ ব্যক্তি রুগ্ন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছো আমার কাছে প্রার্থনা করো আমি সেফা দান করব কে ডাকেন সহি হাদিসের বর্ণনা হচ্ছে বুখারি মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবে আছে যে রাত্র যখন শেষ তৃতীয় অংশ বাকি থাকে আল্লাহ সুবহান প্রথম আকাশে অবতীর্ণ হয়ে বান্দাকে এরকম ডাকতে থাকি এই জন্য আল্লাহ তারা এখানে আল্লাহর বান্দাদের গুলামদের সেফাত বয়ান করতে গিয়ে তিন নম্বর বলেছেন যারা তাদের রবের সামনে রাত্র কাটায় সিদ্ধ অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় চার নম্বর জাহান্নাম যারা আল্লাহর কাছে বিনয় সুরে কান্নাকাটি করে আর বলে রব্বানা হে আমাদের রব ইসরিফান্না আদাব জাহান্নাম আমাদের থেকে তুমি জাহান্নামের আধাবকে সরিয়ে দাও জাহান্নামের আধাব থেকে আমাদেরকে মুক্তি দান করো ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা এটা বড় খারাপ জায়গা বড় শাস্তির জায়গা বড় খারাপ আবাসস্থল এর থেকে আমাদেরকে মুক্ত করো والذين والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহর গোলামদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইদা আনফাকু যখন তারা খরচ করে লাম ইউসরিফু একদিকে তারা অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু আবার কৃপণতাও করে না একেবারে কৃপণ না আবার একেবারে অপচয় করে না ওয়াকানা বাইনা দালিকা কেওয়ামা বকাওয়ামা বরং তারা এর মাঝখানে কোনো একটা মধ্যম পন্থা অবলম্বন করে والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহর গোলামদের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহাকে ডাকে না আল্লাহকেও ডাকে আবার আল্লাহ তালা বলেন আমার কাছে সাহায্য তো আমি তোমার সাহায্য করব আর আল্লাহ ডাকেন একদিকে এরা ডাকে মাজারে গিয়ে খাজা বাবাকে আল্লাহ বলেন আমি তোমাকে রিজিক দিব ওরা খাজা তুমি রিজিক দাও আল্লাহ বলেন আমার কাছে সাহায্য তো আমি সাহায্য করবো ওটাকে খাজা তুমি সাহায্য করো মমিন বা না আল্লাহর গোলামদের পরিচয় হচ্ছে যারা আল্লাহর সঙ্গে অন্য আর একজন আল্লাহকে ডাকে না তাই আমরাও তো ডাকি না আমরাও তো আল্লাহকে ডাকি না কোরআন শরীফের একটা আয়াত আছে ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন ইল্লাহি আল্লাহ তারা বলছেন এহুদি খ্রিস্টানদের সম্পর্কে যে তারা তাদের আলেমদেরকে পীর বুজুর্গদেরকে তাদের বড় মানুষদেরকে রব বানিয়েছে আদি এমনি হাতেম হাতেম তাইর পুত্র আদি তিরমিজির সৈয়াদি সেটা তিনি আল্লাহ রাসুল সাল্লামের কাছে আসলেন তখনও তার গলায় সেই পুরুষ লাগানো খ্রিস্টান উনি আল্লাহ নবীর কাছে আয়াত শুনে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার আপত্তি আছে আমি একজন খ্রিস্টান আলেম এবং এহুদি ধর্ম কিতাব পড়াশোনা করেছি আমরা তো কখনো আমাদের আলেমদেরকে রব বানাই নাই আল্লাহ তারা বলছেন কোরআনের ভিতরে তারা তাদের আলেমদেরকে রব বানিয়েছে আমরা তো রব বানাই নাই আল্লাহ রাসুল সাল্লাম ব্যাখ্যা দিলেন তারা যেটাকে হালাল বলে তোমরা এটা হালাল মানো কিনা হ্যাঁ, তা তো মানি তারা যেটা হারাম বলে এটা হারাম মানো কিনা তা মানি তারা যদি মদের লাইসেন্স দেয় তাহলে বৈধ বলো কিনা হ্যাঁ বৈধ তারা যদি সুদের লাইসেন্স দেয় বৈধ বলো কিনা তা বলি আমাদের আছে না তারা যদি বলে জেনা বিচারে বিচার আল্লাহটা চলবে না বরং জেল দিতে হবে এটা করো কিনা তা করি তারা যদি একটা এবাদত তৈরি করে তরিকা তৈরি করে দেয় এটা ওই তরিকা এটা ওই তরিকা মানো কিনা মানি তারা যদি অজিফা তৈরি করে দেয় জিকি আজগার অজিফা তৈরি করে দেয় আল্লাহর নবীদের অজিফা বাদ দিয়ে সেটা মানো কিনা তা মানি এটাই হচ্ছে রবের কাজ রব বানাচ্ছে এইভাবে আদি ইবনে হাতেমকে আল্লাহ রাসুল সাল্লাম বুঝাই দিলেন এইভাবে মানুষ মানুষের রব হয়ে যায় আল্লাহ তালা বলছেন রহমানের গোলাম যারা আল্লাহর গোলাম যারা তাদের পরিচয় হচ্ছে তারা আল্লাহর সঙ্গে অন্য আর একজনকে ইলাহা ডাকে না রহমানের বান্দার আর একটা বৈশিষ্ট্য হল সে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না তবে আল্লাহ তাদেরকে হত্যা করার নির্দেশ করেছেন তাদেরকে হত্যা করে তারা হত্যা করে না আল্লাহ তারা যে সকল প্রাণকে হত্যা করা হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না ইল্লা আবিল হাক্কে তবে ন্যায়সঙ্গত ভাবে আল্লাহ যাদেরকে হত্যা করতে বলেছেন মোরতাদ হয়ে গেছে অথবা বিবাহিত জেনা করেছে তাকে পাথর মেরে হত্যা করা এরকম কেউ কাউকে খুন করলে তাকে হত্যা করতে হবে এসবগুলো তো আছে কিন্তু অন্যায় হয়ে কাউকে খুন করবে না মমিনরা আর একটা গুণ ওয়ালাজনুন তারা জেনা করে না ওয়ালায়াজনুন জেনা বিচার করে না অমাইয়া ফাল দালিকা ইয়ালকা আসামা এটা যারা করবে আল্লাহ তারা বলছেন তাদেরকে আল্লাহ তারা কঠিন শাস্তি দিবেন এবং কেয়ামতে তার আজাব দ্বিগুণ করা হবে এবং তাকে চিরস্থায়ী রাখা হবে এরপরে আর একটা বৈশিষ্ট্য রহমানের গোলামদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যার মিথ্যা কোনো কথা তারা বিশ্বাস করা স্বীকার করে না সাক্ষী দেয় না না জোর মিথ্যা সাক্ষী দেয় না একেবারে দেখা সাক্ষী এভাবে তারা মিথ্যা সাক্ষী দেয় না কোরআনে পরিষ্কার বলা আছে ন্যায় সঙ্গত সত্য সাক্ষী হও কোন সুহাদা আলিল্লাহ ন্যায়ের সাক্ষী হও সত্যের সাক্ষী হও কিন্তু অন্যায়ের সাক্ষী দেওয়া এটা মারাত্মক অন্যায় এটা গুনাহে কাবিরের মধ্যে একটা এজন্য বলছেন ওয়াল্লাদিন জোর আল্লাহর খাস বান্দা যারা তাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দেয় না ওয়াইদা মার্রু বিল্লাগবে মার্রু কেরামা ওয়াইদা মার্রু বিল্লাগবে যখন বেহুদা কাজের কাছ দিয়ে যায় মার্রু রামা তারা সসম্মানে চলে যায় বেহুদা কাজ অযথা কাজে কেউ লিপ্ত আছে আড্ডায় লিপ্ত আছে আল্লাহর গোলাম যারা তারা ওই আড্ডায় অংশগ্রহণ করবে না আল্লাহ তারা বলছেন ওয়াইদা মার্রু বিল লাগবে যখন লগভ বেহুদা অযথা আড্ডাবাজি এই সব জায়গায় তারা দিয়ে অতিক্রম করে মাররু কিরামান তারা নিজের সম্মান নিয়ে ওখান থেকে চলে যায় তারা ওখান থেকে অতিক্রম করে যায় ওদিকে ফিরেও তাকায় না والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا রহমানের বান্দাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইদা দুঃখিরু বিআয়াত রব্বিহিম যখন তাদেরকে তাদের রবের আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় নসিয়াত করা হয় কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তারা তারা বধির এবং বোবা হয়ে থাকে না বরং তারা কান দিয়ে ভালো করে শুনে মুখ দিয়ে স্বীকার করে নেয় সমর্থন দেয় বিশ্বাস করে বোবার মতো বসে থাকে না যে শুনলাম এক কান দিয়ে আর এক কান দিয়ে বের হয়ে চলে গেল والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আর যারা বলে রব্বানা হে আমার রব রহমানের বান্দাদের আর একটা বৈশিষ্ট্য যে তারা সব সময় রবের সাহায্য কামনা করে নিজের জন্য এবং পরিবারের জন্য তারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হে আমাদের রব তুমি আমাদেরকে দান করো আমাদের স্ত্রীদের মধ্য থেকে অদুরিয়াতিন আমাদের সন্তানদের থেকে কুর্রাতা আয়ুনিন চোখের শীতলতা দানকারী যেন আমাদের আমরা যেমন তোমার গোলাম হলাম আমার স্ত্রী আমার সন্তানও যেন তোমার গোলাম হয়ে যায় এই দোয়া তারা আল্লাহর কাছে করে একদিকে তারা চেষ্টা করে আর একদিকে দোয়াও করে আল্লাহ আল্লাহ আলিল আলিল মুত্তা মুত্তাকিনা ইমামা এবং তুমি আমাদেরকে মোত্তাকিনদের ইমাম বানাও মোত্তাকিনদের ইমাম ইমাম মানে নেতা লিডার বানাও কাদের মোত্তাকিনদের এখান তো নেতৃত্ব চাওয়া হলো এই নেতৃত্ব চাওয়া মানে হচ্ছে আমাকে মোত্তাকিনদের ইমামতরা নিজেও তো মুত্তাকি হতে হবে এবং প্রথম শ্রেণীর মুত্তাকি হতে হবে আর ন্যাক কাজে প্রতিযোগিতা জায়েজ জন্যই তারা এই দোয়া করে আমাকে মোত্তাকিনদের ইমাম বানাও ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে এই জন্য খালি আজকে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি যে মমিনদের এবং আল্লাহর খাস বান্দাদের এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তারা এদের সম্পর্কে বলছেন এই রহমানের খাস বান্দা যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের সবরের কারণে এবাদতের কারণে আল্লাহ তালা তাদেরকে বিনিময় দান করবেন জান্নাত তারা সেথায় সালাম এবং সম্বর্ধনা পাবে এমনিভাবে কোরআনুল করিমের আর এক জায়গায় আল্লাহ সুবাহান সুরায়ে আল ইমরানের ষোলো এবং সতেরো নম্বর হাতে বলছেন এই আল্লাহর বান্দাদের সিফাত হচ্ছে এই সবিরিন এক নম্বর হলো তারা সবিরিন হবে ধৈর্যশীল হবে সবর মানে এই না যে আপনি একজনের থাপ্পড় মারলো আর আপনি গাল পেতে দিলেন বললেন আমি সবর করলাম সবর শব্দের অর্থ হচ্ছে অটল থাকা স্থির থাকা একবার এদিকে একবার এদিকে একবার খুশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ নাহ হাজ্জে কা বা ভিকিয়া গঙ্গা কা সেনান ভিলিয়া খুশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ নাহ মক্কায় গিয়ে হজ করে আবার হিন্দুদের মন্দিরেও ঘোরে যেন আল্লাহ খুশি থাকে শয়তানও যেন অসন্তুষ্ট না হয় এরকম না আসাবিরিন যারা ইমানের উপর অটল থাকে এর সবরের মূল অর্থ আপনি দৌড় দিলেন বলেন সবর না সবরের আয়াত দেখবেন কোরআন কত জায়গায় আছে ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ওই আয়াতের শেষে কি আছে অবাশ্বির সাবিরিন যারা অটল থাকে ধৈর্য ধরে তাদেরকে তুমি সুসংবাদ দান করো এই জন্য সবর অর্থ বুঝতে হবে সবর মানে একদিকে মমিনদের সঙ্গে সবর করা আর একটা হচ্ছে সবরের মূল অর্থ যারা তা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে এবং হকের পক্ষে অটল থাকা স্থির থাকা কাফের সয়লাভ দেখে এবং বাতিলের সয়লাভ দেখে টালমটাল না করা তন্দিয়ে বাদে মুখালিফ সেনা ঘবরায় ওকাব ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए হে মমিন তুমি হচ্ছে ঊর্ধ্ব গগনের বাস পাখি সমতুল্য যে ঝড়ো হাওয়া দেখলে ভয় পায় না বরং সে মনে করে এই ঝড়ো হাওয়া বয়ে চলেছে আমাকে আরো ঊর্ধ্বে নেওয়ার জন্য ঠিক তেমনি ভাবে একজন মমিন সে বাতিলকে দেখে ভয় পাবে না বাতিল সে দবনে ওয়ালে নেই হ্যাঁ আসমা হাম সবার কর চুকা হয় তো ইন্তেহা হামারা এ হলো মমিনদের পরিচয় এ হলো সাবেরিন আর সাবেরিন এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সাবেরিন হবে অটল থাকবে হকের উপরে অটল থাকবে টলবে না বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন একাই থাকবো কর্তব্য সাধিতে এজন্য অটল থাকার নাম হচ্ছে সবর করা হকের উপরে ন্যায়ের উপরে স্থির থাকা আর সাবেরিনা আসাদেকিন দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে আসাদেকিন সত্যবাদী হবে সাদেকিন কারা যারা সত্যবাদী এজন্য কোরআনে বলা আছে কোন মা সাদেকিন তোমরা সত্যবাদী সাদেকিনদের সঙ্গী হও এই সাদেকিন কারা এটা দিয়েই পিসাবরা দলিল যায় কয়ে যে তো সাদেকিনদের সঙ্গী হওয়ার জন্য বলেছে সাদেকিন কারাই পিসাবরা দেখাই দেয় একেবারে আমরা কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহ তুমি বলেছ কুনু মাস সদেকিন সাদেকিন তথা সত্যবাদীদের সঙ্গী হওয়া সত্যবাদী কারা আমরা তো চিনি না আল্লাহ তারা চিনিয়ে দিচ্ছেন সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াতে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন ইন্নামাল মিনুন নিশ্চয় মমিন তো হচ্ছে ওরা আল্লাদিন আমানুবিল্লাহি যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ও রাসূলিহি এবং রাসুলের প্রতি ইমান এনেছে সুম্মালামিয়ার তাবু এরপরে তাদের মধ্যে কোনো সংশয় নেই দ্বিধাদ্বন্দ্ব নেই আল্লাহর উপরে ইমান এনেছে অটল ইমান এনেছে তারা এদিক সেদিক টলে না আবার মসজিদের আল্লাহ একজন বাহিরের আল্লাহর একজনকে মানে না যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জাহাদ করে যারা কি করে জাহাদু জেহাদ করে মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে জেহাদ করে আল্লাহ তারা বলছেন উলাই দেখুন এরাই হচ্ছে সাদেকুন আর যারা জেহাদ দেখলে ভয় পায় কয়ে যে আমাদের হুজুর এত বড় বুজুর্গ যে একটা মুরগি জবাই করতে ভয় পায় কি বুজুর্গ আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল মোহামিনুল কবিউ আহাব্বু ইরাল্লাহিমিন মোহামিন দঈফ একজন শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় একজন দুর্বল মমিনের চেয়ে আল্লাহ নবী নিজেও শক্তিশালী ছিলেন হোনাইনের যুদ্ধে যখন দুশ্মন আক্রমণ করলো সব এলোমালো হয়ে গেল আল্লাহর নবী তখনও যুদ্ধের ময়দানে অটল দাঁড়িয়েছেন আর তিনি ঘোষণা করছেন আনান নবীলা কালিব আনাবনা আব্দুল মুতালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই পালাবার নবী নই আমি আব্দুল মুতালেবের পুত্র কারণ তারা জানতো আব্দুল মুতালেবের বংশ একজন নবী আসবে আল্লাহর নবী আরবদেরকে জানাচ্ছেন দাঁড়িয়ে আমি সেই আব্দুল মোত্তালেবের সন্তান আমি সেই নবী আমি ভয় পাওয়ার নবী আমি দাঁড়িয়ে আছি সাহাবাহিকেরামদের ডাক দিলেন তাহবাদ আল্লাহ হে বান্দারা আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো এরপরে সাহাবাহিকের আবার যখন যুদ্ধ শুরু করলেন তখন ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হল এ হলো সদেকুন সদেকিনদের সঙ্গী হও এটা বলা হয় না যে তারা নিজের শরীর চাপাইতে তিনজন লাগে মাথা টিপে পাও টিপে এরপরে কি করে যেন মির্গি রুগী ধরা পড়ছে এইরকম শরীর টিপায় যারা তারা সদেকুন এটা বলা হয় নাই এখানে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে আল্লাহ তালা বলে দিলেন সদেকুনদের সঙ্গী হও আর আপনি বলে দিলেন যে আমি পাইয়ে গেছি সাদেকুন সাদেকুন কারা কোরআনকে জিজ্ঞেস করো এই কোরআনের থেকে বলার পরেও যদি কারো ইমান না হয় কেয়ামতের মাঠে আল্লাহ তারা তাকে ধরবেন সুরায় হুজরাতের পনেরো নম্বর আয়াত মনে রাখবেন এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে উলাইকম সাদেকুন এই সাদেকুন কারের জন্য দুই নম্বর কোয়ালিটি হচ্ছে আর সাদেকিন তারা সাদেকিন হবে সত্যবাদী হবে তারা বিনয়ী হবে মমিনদের প্রতি বিনয়ী হবে কুফফারদের প্রতি কঠোর হবে আল্লাহর দিনের ব্যাপারে তারা কঠোর হ্যাঁ নিজের ব্যাপারে তারা বিনয়ী হবে মমিনদের সঙ্গে বিনয়ী হবে এটা কোরআনে আর একটা বলা আছে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাযীনা ফাতার উনত্রিশ নম্বর আয়াত নম্বর সুরার উনত্রিশ নম্বর বলা আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে যারা আছেন তারা কাফেরদের বিরুদ্ধে অটল আর তার কঠোর মমিনদের পরস্পরে তার রুহামাও হুম তারা পরস্পরে একে অপরের প্রতি সুরিদ আল কিন বিনয়ী হবে অল মুনফিকিন চার নাম্বার কোয়ালিটি হচ্ছে আল মুনফিকিন তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে যেটা আগে বলেছি ওয়াল মুস্তাগফিরিন আবিল আসহার এবং তারা সাহারির সময় ভোর রাতে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্রন্দন করে বিনয়ের সাথে আল্লাহর সঙ্গে কান্নাকাটি করে এই গুণগুলো যাদের আছে এরা হচ্ছে আল্লাহর খাস বান্দা আল্লাহ সুবাহ এইভাবে কোরআনুল করিমে আল্লাহর বান্দা কারা আর শয়তানের বান্দা কারা তার পরিচয় স্পষ্ট করে দিয়েছেন সেই জন্য বলেছি যে কোরআনুল করিম হচ্ছে আল্লাহ সুবাহ খাস কিতাব যেই কিতাবে মানুষের বিষয় নিয়ে আলোচনা করেছে মানুষের অবস্থা মানুষ আল্লাহর কাছে প্রিয় কারা আল্লাহ শত্রু কারা এই সবগুলো খুলে দেওয়া হয়েছে আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আরো কিছু বৈশিষ্ট্য আছে ইনশাল্লাহ এটা আগামী জুমাতে আলোচনা হবে যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুবাহান